করিম মাঝখান থেকে যে ঘটনাগুলো এমনি বোঝা যায় সেগুলো আর আলোচনা করে নাই মূলত ইউসুফ আলাইহিসালাতাম ক্ষমতায় আরোহণ করার পরে বাদশার দেখা স্বপ্ন অনুযায়ী সাত বছর পর্যন্ত প্রচুর পরিমাণ ফসল উৎপন্ন হয় এরপরে সাত বছর দুর্ভিক্ষ দেখা দেয় এবং এই দুর্ভিক্ষ শুধু মিশর পর্যন্ত সীমাবদ্ধ থাকে নাই বরং আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ে ইউসুফ আলাইসালামের মনে মনে ধারণা ছিল এবং তিনি চিন্তিত ছিলেন যে হয়তো আমার পরিবার বিশেষ করে আমার আব্বা কষ্ট পাচ্ছেন এজন্য যেই নিয়মে রেশন দেওয়া হতো বিদেশিদের জন্য ভিন্ন নিয়ম করা হলো যে তাদেরকে রেশন দিতে হলে আগে ইউসুফ ইসলামের সঙ্গে সাক্ষাৎকার নিতে হবে তারপরে তিনি যদি সার্টিফাই করেন তাহলেই দেওয়া যাবে এরকম কিছু একটা করে ব্যবস্থা করেছিলেন যাতে ইউসুফের ভাইয়েরা যদি তার কাছে আসেন মিশরে আসেন তাহলে যেন তার কাছে ধরা পড়ে যান সেই প্রসঙ্গে আলোচনা হচ্ছে ইউসুফ ইউসুফ আলাইহিসালামের ভাইয়েরা তার কাছে আগমন করলো ফাদাখালু আলাইহি ইউসুফ আলাইহ সালামের কাছে তারা প্রবেশ করলো ফারাফাহুম ইউসুফ আলাইহ সালাম এক তো ওদের জন্য আগের থেকে অপেক্ষায় ছিলেন আর দ্বিতীয়ত তারা আগের থেকেই বড় ছিল চেহারার তেমন একটা পরিবর্তন ঘটে নাই এজন্য সহজেই তিনি চিনতে পারলেন ফারাফাহুম অহম লাহু মুনকিরুন কিন্তু ইসুফ সালামের ভাইয়েরা তাকে চিনতে পারল না কারণ এক তো হল তারা মনে করেছে আমরা ওকে খুব কূপে নিক্ষেপ করেছি হয়তো কবে মরে শেষ হয়ে গেছে হাত দিয়ে হয়তো পুরাতন হয়ে গেছে এই জন্য এই পর্যন্ত আসা তার পক্ষে সম্ভব সেই কল্পনাই তাদের ছিল না দ্বিতীয়ত যখন তারা কুয়ায় ফেরেছিল তখন ছিল ষোলো সতেরো বছর আঠারো বছর আর এখন সে চল্লিশের ঊর্ধ্বে বয়স এই কারণে তারা চিনতে পারেনি আল্লাহ তারা বলছেন লাহু ইউসুফ আলাইসালাম এদের প্রাপ্য বা এরা যে জন্য এসেছিল খাদ্য সংগ্রহ করার জন্য তা দিলেন মাঝখানে কোরআনুল করিম কিছু অংশ ছেড়ে দিয়েছে যে এরা বিভিন্ন অন্যান্য কিতাব থেকে পাওয়া যায় যে এদেরকে রাজকীয়ভাবে মেহমানদারি করা হলো আদর যত্ন করা হলো যাতে করে ইউসুফ আলাইসালামের আপ্যায়ন এবং তার মেহমানদারি তারা খুশি হয়ে যায় এবং টার্গেট হচ্ছে তার পরিবারের খোঁজ খবর নেওয়া যখন ইউসুফ আলাইসালাম তার ভাইদের সামান তৈরি করে দিলেন জাহাজাহুম তাজিহিজ সামানপত্র তৈরি করে দিলেন জাহাজিহিম তাদের সামানপত্রের সঙ্গে সবকিছু তৈরি করে দিলেন জাহাজহিম বলতে আবার জাহাজ ভরা না বাংলা জাহাজ না মাদ্রাসার ছাত্র ভাইরা খেয়াল রাখবেন যে এখানে জাহাজ মানে হচ্ছে সামানপত্র যখন তাদের সামানপত্র তৈরি করে দেওয়া হল আবিকুম মূলত ইউসুফের সঙ্গে আলোচনার সময় খাদ্য চাওয়ার সময় নিয়ম ছিল এক একজনের জন্য নির্ধারিত পরিমাণ খাবার নিতে পারবে ওরা বলল আমাদের একজন আব্বা আছেন অসুস্থ চলাফেরা করতে পারেন না তদুপরি তিনি একেবারে চক্ষু অন্ধ হয়ে গেছেন দেখেন না তাকে আমরা আনতে পারি নাই আমাদের আর একটা ভাই আছে ছোট ভাই তাকেও আনা হয় নাই এসব কিছু বলেছিল ইউসুফ আলাইসালাম গোপন করলেন এবং শেষে বললেন ঠিক আছে তোমাদের আব্বা বুড়া মানুষ তাকে হয়তো আনা সম্ভব হবে না কিন্তু পরবর্তী সময় যখন আসবে তোমাদের ভাইকে অবশ্যই আনতে হবে যদি আনো তাহলে আমি তোমাদেরকে পূর্ণ খাদ্য দিব না আনলে পরে তোমরা আমার ধারে কাছেও আর আসবে না তোমরা তোমাদের আব্বার কাছ থেকে তোমাদের ভাইকে আমার কাছে নিয়ে আসবে ও ওয়া তোমরা কি দেখো না আন্নি ও ফিল কাইলা আমি তোমাদের খাদ্য পুরা পুরা ভাবে দান করেছি কোনো কম দেই নাই ওয়া না মুংজিলিন এবং আমি অত্যন্ত উত্তম মেহমান নওয়াজ মেহমানদার মেহমানদারি করেছি তোমাদেরকে তোমরা লক্ষ্য করেছো কিন্তু জেনে রাখো ফাইল্লাম তাতুনি বিহি পরবর্তী সাক্ষাৎকারে পরবর্তী সময় যখন খাদ্যের জন্য আসবে যদি তাকে না নিয়ে আসো তাহলে তোমাদের জন্য আমার কাছে কোনো খাবার নেই এবং আমার ধারে কাছেও আসবে না ইউসুফের ভাইয়েরা বলল আমরা তার ব্যাপারে আব্বাকে বুঝাবো এবং আমরা এটা করি ছাড়ব আমরা করতে পারব এভাবে তাদেরকে রওনা করে দেওয়া হল ইউসুফ আলাইহি সালাতামের মনে আগ্রহ যে আবার ফিরে আসুক এজন্য আরো কিছু করতে চাইলেন ওরা যে খাদ্যশস্য নেওয়ার জন্য যে বিনিময় দিয়েছিল সে বিনিময়টুকু ওদের বস্তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য বললেন في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون তিনি তার যুবকদেরকে কর্মচারীদেরকে বললেন এ যে আলু বেদা আতাহুম ফি রেহালিহিম তাদের খাদ্য নেওয়ার জন্য তারা যে পুঁজি নিয়ে এসেছে এটা ওদের খাদ্যের বস্তার ভিতরে ঢুকিয়ে দাও লাল্লাহুম ইয়ারিফুনাহা যাতে করে তারা চিনতে পারে যে আমরা এটা ইচ্ছে করেই দিয়েছি ইদান কলাবু ইদা আহলিহিম যখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে লাল্লাহুম ইয়ারজিউন যাতে তারা আবার পুনরায় আসে ফালাম্মা রাজাউ ইলা আবিহিম যখন তারা তাদের আব্বার কাছে ফিরে গেল খাদ্য নিয়ে ইউসুফের ভাইয়েরা তার বাড়িতে পৌঁছে গেল কলু ইয়া আবানা মুনিআ মিন্নাল কাইলু ফারসিল মা'না আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন সব বর্ণনা তারা পেশ করল মিশরের বাদশাহ তাদের সঙ্গে কি আচরণ করলেন এরপরে তাদের কি মেহমানদারি করলেন কিভাবে তাদের খাদ্য দিলেন সব কিছু শোনালেন কিন্তু বললেন যে এর পরে যদি আমাদের ভাইকে আমরা না নিয়ে যাই তাহলে আর তার কাছে যাওয়া যাবে না ইয়া কাইলু আমাদেরকে খাদ্য দেওয়া থেকে নিষেধ করে দেওয়া হয়েছে যদি আমরা আমাদের ভাইদেরকে না নিয়ে যাই ভাইকে না নিয়ে যাই ফার সিলমানা আপানা আমাদের ভাইকে আপনি আমাদের সঙ্গে দিয়ে দিবেন নাকতাল আমরা তার জন্য যে বরাদ্দ খাদ্য সেটা আমরা পাবো হাফিজুন আমরা অঙ্গীকার করছি আমরা তাকে হেফাজত করব قال معاذ الله إن أن أخذ إلا من قال হজরতে ইয়াকুব আলাইহি সালাম বললেন হাল আমুনুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবলু আমি তোমাদের উপরে ওর চেয়ে বেশি নিরাপদ মনে করি না যেমনটা আগে করেছি ইউসুফের ব্যাপারে যেরকম ভাবে তোমাদেরকে নিরাপদ মনে করেছি এখন সেরকমই করি তার বেশি কিছু না তারপরও যেহেতু তোমরা বলছ আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি সবচেয়ে বড় দয়ালু যখন তারা এরপরে বস্তাগুলো খুলল মালগুলো খুলল অজাদু বেদাত রুদ্দাত ইলাইহিম তারা তাদের সামান ফেরত পেল দেখে যে তাদের সামানগুলো তাদের পুঁজি যা দিয়েছিল তাও তাদের ফেরত দেওয়া হয়েছে এবারে তাদের খুশি আরো বেড়ে গেল কালু ইয়া আবানা মা নবগি হাদিহি বেদাতুনা রুদ্দাত ইলাইনা হে আমাদের আব্বা যান আমরা আর কি চাই মা নবগি আর কি চাই হাদিহি বেদাতুনা এই যে আমাদের পুঁজি রুদ্দাত ইলাইনা আমাদের কাছে ফেরত দেওয়া হয়েছে ওয়ানামিরু আহলানা ওয়ানাহফাজু আখানা আমরা এরপরে গেলে আমাদের পরিবারের জন্য খাদ্য নিয়ে আসবো এবং আমাদের ভাইকে আমরা হেফাজত করব ওয়ানাজদাদু কাইলা বাঈর আমরা এক উটের বোঝা বেশি আনতে পারবো দালিকা কাইলু ইয়াসির আর এটা খুব সহজ হবে قال لن أرسله معكم حتى تؤتوني موثقا من الله ইয়াকুব আলী সালাম বললেন যে না আমি তোমাদের সাথে তাকে পাঠাবো না যতক্ষণ না তোমরা আমার কাছে পাকা ওয়াদা করবে অঙ্গীকারাবদ্ধ হবে লতা তুন্নানি বিহি যে তোমরা তাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে তবে হ্যাঁ ইল্লা বিকুম যদি তোমাদের সকলকে ঘেরাও করে ফেলা হয় সব যদি বন্দী হয়ে যাও তাহলে সেক্ষেত্রে সে যদি বন্দী হয় তাতে আমার আপত্তি নাই কিন্তু তোমরা ফিরে আসবে আগের মতো আর এসে বলবে কে বাগে নিয়ে গেছে অমুক হয়ে গেছে এটা আমি বরদাস্ত করব না فلما أتوه آتوه موثقهم قال الله على ما نقول نقول وكيل যখন তারা ইউসুফ আলাহ ইয়াকুবের কাছে তাদের পূর্ণ অঙ্গীকার এবং ওয়াদা করলো ইয়াকুব আলাইহ সালাম বললেন যে তোমরা যা বলছো সে ব্যাপারে আল্লাহ ভালো জানেন আল্লাহ তালাই ভালো জানেন আমরা যা বলছি অকাল ইয়া এরপরে ইয়াকুব আলাইহি সালাতাম এদেরকে আবার ছেড়ে দিলেন রওনা হচ্ছে কিছু উপদেশ দিচ্ছেন অকাল ইয়া বানাইয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ইয়াকুব আলাইহি সালাতাম বলেন হে আমার পুত্র শুনো লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন তোমরা একটা দরজা দিয়ে শহরে প্রবেশ করবে না একসাথে এতগুলো বিদেশি লোক এরপরে এত সুন্দর চেহারাওয়ালা এরকম সুঠাম দেহের অধিকারী তোমরা যদি একটা দরজা দিয়ে প্রবেশ করো তাহলে হয়তো তোমাদেরকে সন্ত্রাসী মনে করবে তোমাদেরকে ভয় পাবে এজন্য তোমরা একটা দরজা দিয়ে প্রবেশ করবে না তোমরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে আমি তোমাদেরকে এটা পরামর্শ দিলাম এতে আল্লাহ যদি কোনো কিছু রেখে থাকেন তোমাদের ভাগ্যে তাতে কোনো ফায়দা হবে না এটাও বলে দিলেন আমরা এটার উপর আলোচনা করবো ইনশাআল্লাহ যে তাওয়াক্কুল করা কি জিনিস এবং এখানে সামান তৈরি করা বা কিছু উপাদান গ্রহণ করা দুনিয়াবি আসবাব গ্রহণ করা সেটা তাওয়াক্কুলের পরিপন্থী নয় এটা আয়াত থেকে আমরা আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ ইনিল হুকমু ইল্লা আল্লাহ ছাড়া কারো হুকুম চলে না আমি যতই কৌশল অবলম্বন করি তোমাদেরকে যা কিছু বলি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলে না আলাইহি তাওয়াক্কালতু আমি আল্লাহর উপরই ভরসা করছি এবং আল্লাহর উপরই সকল মমিনদের ভরসা করা উচিত ওয়ালাম্মা দাখালু মিন ইয়াকুব আলাইহ সালাতু যেভাবে তার সন্তানদেরকে পরামর্শ দিয়েছিলেন তারা মিশরে সেভাবেই প্রবেশ করলো বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করল আল্লাহ তারা বলছেন মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাই তার এই কৌশল আল্লাহর যে ইচ্ছা তার থেকে বাঁচাবার কোনো ফায়দা দিল না ইল্লা হাজাতান ফি তবে ইয়াকুবের অন্তরে একটা ইচ্ছা ছিল সেটাই তিনি পূর্ণ করলেন ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লাহ তারা বলছেন যে ওয়াইন্নাহু লাজু ইলমিন লিমা আল্লামনাহু ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসসালামকে আমি যে এলেম দান করেছি সেই এলেমের সে অধিকারী ছিল ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন কিন্তু বেশিরভাগ লোকেরা তা জানে না আমরা আটষট্টি নম্বর আয়াত পর্যন্ত তর্জমা করলাম আজকের আয়াতগুলোর মধ্যে একটা জিনিস পাওয়া গেল সেটা হচ্ছে ইয়াকুব আলহি সালাম তার ভাই তার ছেলেদেরকে মিশরে প্রবেশ করার জন্য কিছু পরামর্শ দিলেন যে এক দরজা দিয়ে প্রবেশ করবে না কিছু কৌশল অবলম্বন করতে বললেন এরপরে বললেন যে এটা একটা পরামর্শ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছুই আমার এই পরামর্শ কাজে লাগবে না এখানে বলা আছে আলাইহি তাওয়াক্কালতু আমি তার উপরই ভরসা করছি যারা মোতাবাক্কিল আল্লাহর উপর ভরসা রাখে তাদের আল্লাহর উপরই ভরসা রাখা উচিত মমিনরা আল্লাহর উপরই ভরসা রাখবে এটার নাম হচ্ছে তাওয়াক্কুল এই তাওয়াক্কুলটা নিয়ে আজকে কিছু আলোচনা করব তাওয়াক্কুল ইমান বিল উলুহিয়াত আল্লাহর উলুহিয়াত আল্লাহর সার্বভৌমত্ব সম্পর্কে আমরা যে আলোচনাগুলো করে থাকি এটার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাওয়াক্কুল তাওয়াক্কুল অর্থ কি আমাদের অনেকেই বলে তাওয়াক্কাল আল্লাহ কিন্তু এটার কি অর্থ এটা আমাকে ভালো করে বুঝতে হবে ইমানদারের জন্য এটা বোঝা অত্যন্ত জরুরি তাওয়াক্কুল বলা হয় এতেমাদুল কলবি আল্লাহি কালাহু তাওয়াক্কুল হচ্ছে এক আল্লাহ সুবাহ উপরে নির্ভর করা যে আল্লাহর কোনো শরিক নাই যে আল্লাহর কোনো সমকক্ষ কেউ নেই সমতুল্য কেউ নেই তার ক্ষমতা এবং তার জ্ঞান এর সমতুল্য কেউ হতেই পারে না এমন আল্লাহ রব্বুল আলমিনের প্রতি নির্ভর করা এবং নিজের সব কাজের ক্ষমতা এবং সব কিছু আল্লাহর উপরে সফর্দ করে দেওয়া তবে চেষ্টা করতে হবে সেটা আমরা আলোচনায় আসবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে সাহায্য কামনা করা মাল আখজবিল আসবাবিল মামুর বিহা হ্যাঁ আল্লাহ তারা যে সকল আসবাব এবং যে সকল সামানপত্র উপকরণ দুনিয়ার আসবাব গ্রহণ করতে বলেছেন সেগুলো গ্রহণ করে তারপর আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা রাখা এই বিশ্বাস স্থাপন করা যে দুনিয়ার যত কৌশল এবং যত উপকরণ তুমি গ্রহণ করো না কেন এগুলো তোমার কোনো ফায়দা দিতে পারবে না এগুলোর কোনো ক্ষমতা নাই এগুলোর ক্ষমতায় বিশ্বাস করা যাবে না এরকমভাবে কোনো মুসিবতকে দূর করার ক্ষমতা এদের নাই বরং সবকিছুই আল্লাহর ক্ষমতা কুল্লু বিমাসিয়াতিহি তাআলা তামা শাহ কানা অমা শাহ আল্লাম ইয়াকুন আল্লাহ তারা যেটা চান সেটাই হয় যেটা আল্লাহ তারা ইচ্ছে করেন না তা হয় না মা তসলিম লিকাদারিল্লাহি ওয়া রেজা বিমা ইয়াকুন ওয়া আলাইহি আল্লাহ তারা যেটা করেন তাকে আত্মসমর্পণ করা আল্লাহর ইচ্ছার সামনে এবং এতে সন্তুষ্ট থাকা এবং এর উপরে কোনো অভিযোগ না করা এটার নাম হচ্ছে তাওয়াক্কুল তাওয়াক্কুলের খোলাসা এটাই যে তাওয়াক্কুল হচ্ছে যেটা একটা হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একজন সাহাবিকে বললেন যে শোনো তোমার এই আকিদা পোষণ করতে হবে যে যা লাউ এজতামাল ইংসুয়াল জিন্নু আহালুসামাওয়ার্থ গোটা আসমানবাসী এবং জমিনবাসী এবং গোটা জিন ইনসান যদি একত্র হয় আলা আইয়ান তোমার উপকার করার জন্য লা ইয়ানফাউকা ইল্লা মা তারা সকলে মিলে শুধু অতটুকুই ফায়দা দিতে পারবে তোমাকে উপকার করতে পারবে যতটুকু আল্লাহ রব্বুল আলমিন লিখে রেখেছেন অপরদিকে যদি সমস্ত আসমানবাসী জমিনবাসী ইনসান দিন সকলে একত্র হয় তোমার ক্ষতি করার জন্য লায়াদুর রুকা তারা ক্ষতি করতে পারবে না ইল্লা কাদে আল্লাহ তারা যা লিখে রেখেছেন এর বেশি তোমার কোনো ক্ষতিও করতে পারবে না বোঝা গেল আমাদের দেশে এই যে মানুষের ক্ষতি করে আর জাদুর তাসির জাদু করতে পারে কিন্তু সেটাও আল্লাহর ইচ্ছাতেই হয় আমি এটা গত কোনো এক জমা বলেছিলাম যে মানুষ যতই চেষ্টা করুক না কেন তার ক্ষমতায় কিছুই নেই যদি আল্লাহ তারা ইচ্ছে না করেন এখানে এক দলের নাম হচ্ছে জাবরিয়া আকিদার ক্ষেত্রে আর দল আছে কাদরিয়া জাবরিয়া হল যারা বিশ্বাস করে বান্দার নিজস্ব কোনো ক্ষমতা নাই বান্দা হচ্ছে মজবুরে মহাজ কাল মাইয়িদ ফিয়াদিল গসাল একটা লাশ যখন গোসল করায় লাশের নিজস্ব কোনো ক্ষমতা নাই যারা গোসল করায় তারা যেদিকে নাড়াচাড়া করে সেদিকে যায় যেদিকে কাজ করে সেদিকে কাজ হয় মানুষ হচ্ছে এরকম এ হল এক দলের বিশ্বাস এটা হচ্ছে জাবরিয়া অপরদিকে আর একটা দল হচ্ছে তাদারিয়া এদের বক্তব্য হচ্ছে যে এরকম যদি বলি তাহলে তো অসুবিধা তাহলে মানুষ চুরি করে আল্লাহ করায় ডাকাতি করে আল্লাহ করায় খুন করে আল্লাহ করায় আল্লাহর উপরে দোষটা চলে যায় তারা আল্লাহকে নির্দোষ প্রমাণ করার জন্য গেছে আর একদিকে তারা বলল যে এখানে আল্লাহর কোন ইতিহার না বান্দার নিজস্ব যে কাজগুলো আছে এগুলো সম্পূর্ণ বান্দা নিজের ক্ষমতায় করে এটাকে বলা হয় কাদারিয়া যে নিজের কদর নিজের ক্ষমতায় করে মুসলিমিনদের আকিদা অর্থাৎ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে আকিদা আমাদের শিখিয়েছেন মুসলমানদের আকিদা যেটাকে সুন্নাল জামার আকিদা বলা হয় এই মুসলিমদের আকিদা হচ্ছে এর মাঝামাঝি যে মুসলিমরা বিশ্বাস করে একদিকে বান্দার চেষ্টা করতে হবে আর একদিকে আল্লাহর উপর ভরসা করতে হবে মানুষ যত চেষ্টাই করুক যত কৌশল অবলম্বন করুক যত বুদ্ধি ঘাটাক যদি আল্লাহ তালা ইচ্ছে না করেন সে কিছুই করতে পারবে না এটা আমি বলেছিলাম যে আল্লাহ আলী রাজি আল্লাহ তালা আনহুকে এরকম দুই প্রকারের লোকেরা যখন প্রশ্ন করলো একদিকে জাবারিয়া একদিকে কাদারিয়া তিনি বললেন দাঁড়াও দাঁড়ালো বললো একটা পা উঠাও উঠালো দাঁড়ানো অবস্থায় এক পার উপরে দাঁড়ানো এরপরে বললেন যে আর পা উঠাও তো আর পা উঠাবার ইচ্ছে তো আছে কিন্তু উঠে না এর মাধ্যমে তিনি বুঝালেন যে প্রথম পাও তোমার উঠাবার ইচ্ছা ছিল আল্লাহ সুবাহ তৌফিক দিয়েছেন তোমার পক্ষে উঠানো সম্ভব হয়েছে দ্বিতীয় পাওটাও তোমার উঠাবার ইচ্ছা আগের মতোই আছে কিন্তু আল্লাহ সুহান তোমাকে তৌফিক দেন নাই বিধায় তুমি উঠাতে পারো নাই এটাই আল্লাহ তারা দেখাচ্ছেন যে তোমার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীনে সুতরাং কেউ যদি বলে যে তার ইচ্ছাই সবকিছু হয় আল্লাহর ইচ্ছার এখানে কোনো অধিকার নেই ফকত ইদ্দা উলুহিয়া সে নিজেকেই আল্লাহ দাবি করলো পক্ষান্তরে যদি সে দাবি করে আল্লাহর ইচ্ছার সবকিছুই হয় আমার কোনো ইচ্ছাই নাই আল্লাহ আমাকে যে জোর করে করায় এটাও হচ্ছে জাবরিয়া এটাও সে ভুল করলো দ্বিতীয় আর একটা তৃতীয় যেটা আকিদা তা হচ্ছে মধ্যমপন্থী যে মুসলিমদের মানুষদের ইচ্ছে করার ক্ষমতা আছে এটা আল্লাহ তার এখতিয়ার দিয়েছেন তবে মানুষের ইচ্ছাটাও আল্লাহর ইচ্ছার নিয়ন্ত্রণে অধীনে কোরআনে বলা আছে তোমরা যে ইচ্ছে করবে সেই ইচ্ছেটাও আল্লাহ তালার ইচ্ছার অধীনে কাজে আল্লাহ তালা মানুষকে ইচ্ছে করার জন্য স্বাধীনতা দিয়েছেন তারা ইচ্ছে করে এরপরে আল্লাহ যদি তাও ফিক দেন তাহলে করতে পারে নইলে করতে পারে না এটা হলো মুসলিমদের আকিদা এই জন্যই মুসলিম মানুষদের চেষ্টা করতে হবে কোরআনুল মানুষকে চেষ্টা করার জন্য উদ্বুদ্ধ করেছে এটা বলে নাই যে তুমি কাজকর্ম বাদ দিয়ে তারপরে ঘরে বসে থাকো তোমাকে আল্লাহ খাওয়ান দিবেন এটা ইসলামের নিয়ম নয় এক লোক শুনল কোরআনের আয়াত হুজুর ওয়াজ করেছেন যে অমামিং জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই লোকটা হুজুরে ওয়াজ শুনে বাড়িতে গিয়ে কাজকর্ম বন্ধ করে দিয়ে মসজিদে গিয়ে একেবারে আল্লাহ করা শুরু করলো একদিন যায় দুদিন যায় তিন দিন যায় শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে আর মাঝে মধ্যে দরজা দিকে তাকায় যে মান্না ছালো আকাশ থেকে আসে কিনা তাই কিছুই আসে না এরপরে চিন্তা করলো আচ্ছা শুনি হরকতে নাকি বরকত হয় তো একটু হরকত করি বারান্দায় গেল বারান্দায় গিয়ে অনেকক্ষণ বসে আছে কিছুক্ষণ পরে দেখে যে একটা লোক মুসাফের বলে মনে হচ্ছে ব্যাগের থেকে রুটি বের করে খাচ্ছে ওর দিকে তাকায়ও না তাকাই না দেওয়ার প্রশ্ন ও চিন্তা করলো আর একটা হরকত করি একটা গলা খাকা দিল যে তো লোকটা তাকালো তাকানোর পরে দেখলো যে একটা লোক মসজিদের আর এক কোনায় বসে আছে মনে হচ্ছে ক্ষুধার্ত কাছে গিয়ে এবারে দুটো রুটি দিল এক গ্লাস পানি দিল লোকটা খেল এরপরে সে আবার হুজুরের কাছে গেল যে হুজুর আপনি ওয়াজ তো ঠিক করেছেন আল্লাহ তারা খাদ্য দেওয়ার মালিক তবে ব্যাখ্যাটা আপনার ঠিক হয় নাই এর ব্যাখ্যা হলো যে কাজকর্ম বন্ধ করে তিন দিন পর্যন্ত মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করতে হবে এরপরে বারান্দা আসতে হবে এরপরে একটা গলা কাশি দিতে হবে তারপরে তিন রুটি এক গ্লাস পানি পাওয়া যাবে বিষয়টা হচ্ছে যে আসলে কোরআনুল করিমকে বুঝতে হবে আল্লাহ সুবাহান পরিষ্কার করে দিয়েছেন কোরআনে কোন বিষয়কে আল্লাহ তারা অস্পষ্ট করেন নাই আল্লাহ রসুল সাল্লাহ অস্পষ্ট ছেড়ে যান নাই ইসলাম এটা বলে না যে তুমি হাত পা গুটিয়ে তারপরে গিয়ে বসে থাকো বরং আল্লাহ তারা ইচ্ছে করে সেভাবে পারেন কিন্তু এখানে আল্লাহ তালা যেটা বলছেন কোরআনে বলা আছে সুরায় মুলকের পনেরো নম্বর আয়াত আল্লাহ তালা ইরশাদ করেন ওয়াল্লাদি জালুলান ওয়া কুলু আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে নরম করে দিয়েছেন দালুলান তোমরা জমিনকে পাড়াও চাষ করো হাল চাষ করো গরু দিয়ে চাষ করো ট্রাক্টর দিয়ে চাষ করো দালুলান তোমরা যেভাবে ব্যবহার করো সেভাবে তোমরা ব্যবহার করতে পারো হামসুফি মানা বিহা তোমরা জমিনের ঘাড়ের উপরে চলো ঘাড় মানা কি বলে ঘাড় জমিনের ঘাড়ের উপরে চলো তার মানে ভূপৃষ্ঠে তোমরা চলো কাজকর্ম করো হামসুফি মানা বিহা অকুলোমের রিস্তিহি আল্লাহ দেওয়া রেজেক থেকে তোমরা খাও ওয়া নুসুর কিন্তু তোমাকে বিশ্বাস করতে আবার তোমাকে আল্লাহর কাছেই জড়ো হতে হবে ফিরে যেতে হবে এখানে পরিষ্কার করে দিলেন যে ফাংসুফি মানা কিবিহা জমিনের তোমরা পিঠে চড়ো জমিনের ভূপৃষ্ঠে তোমরা চলো কাজকর্ম করো কোরআনুল কারিমে আরো স্পষ্ট করে দিয়েছেন সুরায় জুমার শেষায়াতে আছে ফাইদা কবিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আর্থ ফাইদা কুদিয়াতি সালাতু যখন তোমরা সালাদ থেকে অবসর হলে সালাদ পরে শেষ করলে এখন আর তুমি বসে থেকো না এর মানে আবার এই না যে সালাদ পরে মসজিদে বসে তালিম করা যাবে না মসজিদে বসে ইবাদত করা যাবে না দৌড় দিতে হবে মানুষ গুমরা হয় বিভিন্নভাবে এরকম এক ফেরকা আছে ওরা সালাতে সালাম ফিরলে দৌড় দেয় কারণ আল্লাহ বলছেন দৌড় দেওয়ার জন্য এটার অর্থ হচ্ছে এই যে আল্লাহর এবাদত করার পরে তোমার কাজ হচ্ছে কাজ করতে হবে তুমি বসে বসে কাজকর্ম বাদ দিয়ে বলবো যে আল্লাহ তালা বসে খাওয়াবেন এটা আল্লাহ তালা দায়িত্ব নেন নাই ওটা ওই আয়াতের ওই অর্থ নয় আল্লাহ তালা বলছেন ফাইদা কুদিয়াতি সালাতু যখন তুমি সালাদ থেকে অবসর হলে সালাদ শেষ হয়ে গেল ফিল আরদে এন্তেসার জমিনে ছড়িয়ে পড়ো কাজ করো মাথার গাম পায়ে ফেলে কাজ করো এরপরে আল্লাহর ফজল ফজল মধ্যে এখানে রিজিককে বলা হয়েছে খাদ্যকে বলা হয়েছে আল্লাহর নিয়ামত তোমরা তালাশ করো এই খাদ্য আল্লাহর নিয়ামত তোমার নিজের শক্তি নিজের গুণে তুমি এগুলো অর্জন করতে পারো না কত বুদ্ধিজীবী সারা বাংলাদেশে বুদ্ধিজীবী না আমি বুদ্ধিজীবী মাথার চুল উঠে গেছে সব তারপর দেখবেন গরিবদের পয়সা কেমনে নেবে মিথ্যা বলে এদের কাছে কোনো নীতি নাই আপনি পয়সা দিবেন একেবারে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বাড়াতে পারবে ইল্লামান হাফেজার তবে কেউ যদি এর থেকে ব্যতিক্রম থাকে আমি তাকে দোষ দিচ্ছি না কিন্তু যা দেখা যায় বেশিরভাগই এরকম বেশিরভাগ বলছি আমি সবাইকে বলছি কেউ কেউ থাকে না কেন উকিল সাহেব আবার খেপার কোনো কারণ নেই আপনি ভালো অন্ধরা খারাপ তো যাই হোক তো বলছি যেটা সেটা হচ্ছে যে এখানে যে বিষয়টা আছে আল্লাহ তারা পরিষ্কার করে দিচ্ছেন অবতাগুমিন ফজলিল্লাহ আল্লাহর অনুগ্রহ তারাশ করো তুমি যে তারাশ করলেই পাবে এমনটা নয় আল্লাহ তারা দিলে তুমি পাবে এখানে একদিকে আল্লাহ তালা তালাশ করতে বললেন আর একদিকে শেষে গিয়ে বললেন আল্লাহর অনুগ্রহ আল্লাহর নেয়ামত তালাশ করো কোরআনুল করিমের এরকম সুরায় আনফালের ষাট নাম্বার আয়াতে মমিন্দরা যখন যুদ্ধ করবে তখনও বলা হয়েছে অনেকে মনে করে যে আল্লাহ তালা কেন মমিনদের সাহায্য করেন না কেন এত মার খায় এটা পরিষ্কার আঁকি রাখতে হবে অনেকে দেখে যে মুসলিমদের এত নির্যাতন আসে তো বোধহয় আল্লাহ তালা এখন নাওজবিল্লা বোধহয় আল্লাহ তালা বুড়ো হয়ে গেছেন আল্লাহ সুবাহান এরকম সাহায্য করার কথা বলেন নাই হ্যাঁ ও সময় যখন ওই যে খানায় কাবা হেফাজত করেছিল আবাবিল দিয়ে তখন মুসলমান ছিল না কাবার হেফাজত করার মতো লোক ছিল না মোকাবেলা করার লোক ছিল না এখন পৃথিবীতে দেড়শো কোটি মুসলমান এই দেড়শো কোটি মুসলমান যদি পেশাব করে তাহলেও ইসরায়েলের মতো একটা রাষ্ট্র এসে যায় এত মুসলমান থাকতে আল্লাহ রব্বুল আলমিন এমনি সাহায্য কথা বলা হয় নাই কোরআনুল কারিমের সুরান ফলে সাত নাম্বার তালা তারা বলছেন কুয়া ওয়াইদুল আহম তোমরা ওদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো আইদু প্রস্তুতি গ্রহণ করো তৈরি হও মাস্তাতা কুয়াতিন তোমাদের যে শক্তি আছে শক্তি অর্জন করো শক্তি কি মুসলিম সাহেবের হাদিস পরিষ্কার করে ব্যাখ্যা দিয়ে আল্লাহ রসুল মেম্বার উঠে অমর হত্যাব থেকে বর্ণিত সয়দাল মেম্বারা আল্লাহ নবী উঠে খুদ্া দিচ্ছেন আর বলছেন আলা ইন্নাল তার রমি আলা ইন্নাল তার রমি আলা ইন্নাল তার রমি কুয়াত এখানে আয়াতে যে বলছে শক্তি এই শক্তি বলতে নিক্ষেপ করা শিখো নিক্ষেপ করা শিখো নিক্ষেপ করা ওই যুগে তীর নিক্ষেপ করা ছিল বর্ষা নিক্ষেপ করা ছিল আল্লাহ রসুল সেগুলো নাম নেন নাই কারণ ওই সময় ছিল তীর নিক্ষেপ করা কোরআন তো ওই সময়ের জন্য না এরপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা বোমা নিক্ষেপ করা এই সবগুলো আসবে হ্যাঁ বাতিলের মোকাবেলা করার জন্য অন্যায়ের মোকাবেলা করার জন্য সন্ত্রাসকে নির্মূল করার জন্য আজকে আমেরিকার সন্ত্রাস হচ্ছে মুসলমানদেরকে হত্যা করা বিভিন্ন অজুহাতে এই আমরা বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্রীয় সন্ত্রাস হচ্ছে আমেরিকা এবং এর দোসর হচ্ছে ব্রিটেন দোসর হচ্ছে অস্ট্রেলিয়া এবং আরো যত জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এই সবগুলো হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী আল্লাহ সুবাহান এই সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য মমিনদেরকে হুকুম দিচ্ছেন তোমাদের প্রস্তুতি তোমাদের শক্তি অর্জন করতে হবে তোমাদের যে পরিমাণ আছে আমি রেবাতিল খাইলে ঘোড়া পালতে হবে তুর হিবু নাভি আদুব্বাল্লাহ আদুব্বাকুম যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রু আল্লাহর শত্রুদেরকে ত্রাসের মধ্যে রেখে দেবে তাদেরকে বোঝা গেল মমিনরা শক্তিশালী হবে কুফাররা মমিনদেরকে ভয় করবে এটাই ছিল সাহাবা রামদের যুগে সাহাবাহিক রামরা মসজিদের নবমীতে বসে নাম লেখাচ্ছেন আর রোম সম্রাটের দরবারে প্রকম্পন শুরু হয়ে গেছে কারণ মুসলমানদের রিপোর্ট তাদের কাছে চলে গেছে গোয়েন্দারা রিপোর্ট করেছে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার মতো দুঃসাহ দেখাবে না রোম সম্রাট তিন লক্ষ সৈন্য তার প্রস্তুত ছিল তবুকের যুদ্ধের জন্য তিনি বললেন ব্যাপার কি মুসলমানদের সৈন্য আমাদের চেয়েও কি বেশি বলে না সৈন্য তোমার চেয়ে অনেক কম বলে তাহলে অস্ত্র বেশি তাদের মানে অস্ত্র তোমার তাদের নেই বলে তাহলে তাদের গায়ে শক্তি বেশি মানে গায়েও শক্তি নেই রোম সম্রাট রাগ করলেন গোয়েন্দাদের প্রতি তাহলে কেন ভয় দেখাচ্ছ অস্ত্র আমাদের বেশি জনসংখ্যা আমাদের বেশি গায়ে শক্তি আমাদের বেশি কেন ভয় দেখাচ্ছ গোয়েন্দারা বলল তোমাদের সব কিছু বেশি ঠিক আছে কিন্তু মোহাম্মদ সাল্লাহামের কাছে এমন একদল সৈন্য আছে তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত প্রিয় মুসলিম সৈন্যদের কাছে আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার তার চেয়ে বেশি প্রিয় এজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আজকে খানকায় বসে বসে তসবি টিপে টিপে বলবে যে আমরা সব কি করবো জয় করে ফেলবো ফু দিয়ে শেষ করব জেনে রাখো আল্লাহ নবী সাল্লাহামের চেহারা তোমার চেহারা চেয়ে সুন্দর ছিল আল্লাহর নবীর এবাদত তোমার যে বেশি ছিল আল্লাহর নবী আল্লাহর কাছে বেশি প্রিয় ছিলেন তারপরও তাকে ময়দানে যুদ্ধ করতে হয়েছে রক্তাক্ত হতে হয়েছে আল্লাহর নবীর দেহ রঞ্জিত হয়েছে মাথা ভেঙ্গেছে তার দান দান শহীদ হয়েছে আর তুমি মনে করো যে না এমনিতে আমি পুদিয়ে শেষ করে দিব আল্লাহ তারা বলছেন ওয়াইদুল আমির রেবাতিল খাইল তুর হিবুন আবি আদুব্বাল্লাহ আদুব্বাকুম এমনি ভাবে কোরআনুল করিম সব নবীদেরকে সব কি এই তাওয়াক্কুল করতে বলেছেন আবার সামান গ্রহণ করতে বলে আমি সেজন্য আজকে সুরাই ইউসুফের যে আয়াত আমরা তাফসির করছি সেখান থেকে এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি কারণ আমি এটা আপনাদেরকে আগেও বলেছি যদি আমি সুরায় তাফসির আলোচনা করছি সুরাই ইসুফের কিন্তু এই তাফসিরের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বিষয়ভিত্তিকভাবে আলোচনা করা হচ্ছে কাজে এটা একটা শুধু সুরাই ইসুফের কেস স্থাপন করা হচ্ছে না এটাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলোচনা করা হচ্ছে কারণ এই সুরায় সবগুলোই আছে এইখানে আমরা সেখানে পাইলাম আর এখানে ইসু একবার আসসালাম বললেন ইনিল হুকম ইল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন এইভাবে সব নবীরই ভরসা করেছেন কোরআনুল করিমের কোরআনুল করিমের সুরায় সুরায় দশটা মারাতে বলা হয়েছে আল্লাহ তালা রসুল সাল্লাহামকে বলছেন ফি আপনি যেই সব বিষয়ে আপনারা একতলাফ করে মতবিরোধ দেখা দেয় এটার ফয়সালা আল্লাহর কাছে অর্পণ করুন মানে কোরআনের সঙ্গে মিলান কোরআনে যেটা বলা আছে এটা দিয়ে ফয়সালা হবে এরপরে বলছেন জালিকুমুল্লাহ রব্বি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন জালিকুমুল্লাহ রব্বি হচ্ছে আমার রব আলাইহি তাওয়াক্কাল তো আলাইহে উনিব আমি তার উপরে ভরসা করেছি এবং তার কাছেই আমি রুজু করছি প্রত্যাবর্তন করছি এখানে আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রসুল সাল আলাইসাল্লামকে এবং সমস্ত মোমিনদেরকে বলছেন আল্লাহ রসুলকে বিশেষ করে বলা হচ্ছে আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন ভরসা করুন নিশ্চয় আপনি হককে মুবিন সুস্পষ্ট হকের উপর রয়েছেন সুরায় নামল উনাশি নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে আরো বলা হয়েছে হে নবী আপনি আপনার কাজ চালিয়ে যান যদি দুনিয়ার সমস্ত মানুষও আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় আপনার কথা না শুনে আপনি বলুন আল্লাহ আমার দেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আমি তার উপরে ভরসা করছি এবং তিনি আরশে আযীমের রব তার মানে হচ্ছে এখানে বুঝাচ্ছেন আমার রব যিনি দুনিয়ার ক্ষমতা যত বেশি হোক না কেন আমি যার উপর ভরসা করছি আমি যার পক্ষে কাজ করি আমি যার পক্ষে দাওয়াত দেই তিনি আরশে আজিমের মালিক আর আরশের সীমানা কতটুকু কোরআনে বলছে আরসের উপরে যে কুর্সি সেই কুর্সির সীমানা হচ্ছে আল্লাহর কুর্সি গোটা আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে এই যদি কুর্সি হয় তাহলে আরস কত বড় আল্লাহ তারা বলছেন যে আলাইহি তওয়াক্কাল তো হরাব্বুল আরসুল আজিম এমনি ভাবে আল্লাহ সুবাহ অহুদের দিন আল্লাহ নবী মোহাম্মদ সাল আলাই যখন তার সঙ্গী সাথীরা যুদ্ধে থেকে সরে গেল এটা একটা আশ্চর্য বিষয় যুগে যুগে মুসলমানরা যে বিজয় লাভ করেছে সব যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কম কাফেরদের তুলনায় বদরের যুদ্ধে মুসলমান ছিল তিনশো তেরো জন কাফের ছিল এক হাজারের উপরে ওরা ছিল সশস্ত্র মুসলমান নিরস্ত্র এমনি ভাবে উতার জালুতের কাহিনী আমি এখানে বয়ান করেছি সাপ্তাহিক তাপসিরে প্রতি বৃহস্পতিবার রাতে এখানে তাপসির হয় আপনারা আসবেন ইনশাআল্লাহ সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয় ওই তাফসিরে এখানে তালুত এবং জালুতের কাহিনী বলেছিলাম সেখানে মুসলিমদের সংখ্যা ছিল কম কুফারদের সংখ্যা অনেক ছিল বেশি শুধুমাত্র হনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা অনেক বেশি ছিল যে কারণে মুসলমানরা আত্ম অহমিকায় ছিল আজকে সংখ্যা কমের কারণে আমরা পরাজিত হব না আল্লাহ সুবাহান এমন শিক্ষা দিলেন যখন সেই রণাঙ্গন অবতীর্ণ হল হাওয়াজেন গোত্র হনাইনে যুদ্ধ যে হয়েছিল চতুর্দিক থেকে এমন আক্রমণ করলো মুসলমানরা ছিন্ন ভিন্ন হয়ে গেল এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একা হয়ে পড়লেন নবীর সঙ্গে কেউ নেই তারপরও তিনি ময়দান ত্যাগ করেন নাই তিনি তখন ময়দান অবতীর্ণ আর তিনি কবিতা পড়ছেন আনান্নবীলা নবীলা কাদিব আনাবনা আব্দুল মুতারিফ তফসির আজওয়াল বয়ান লিসান কেইতি দ্বিতীয় খণ্ডের চারশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা আছে আল্লাহ নবী এই কবিতা বলতে বলতে সামনে বাড়ছেন আনান্নবীলা কাদিব আনাবনা আব্দুল মুতারিফ আমি মিথ্যা নবী নই আমি সত্য নবী আমি আব্দুল মুতালেবের পুত্র তোমরা যে নবীর আগমনের অপেক্ষায় আছো আমি সেই নবী আমার কোনো ভয় নেই আমি আল্লাহর পক্ষে কাজ করছি এইভাবে তিনি সামনে অগ্রসর হচ্ছিলেন বোঝা গেল নবী বাহাদুর ছিলেন শক্তিশালী ছিলেন সাহসী ছিলেন আমাদের দেশে বুজুর্গ মনে করা হয় কাকে যে জীবনে কোনোদিন একটা মুরগিও জবাই করে নাই যে জীবনে ঘর থেকে বের হয় নাই খেতে খেতে বসে বসে হাদিয়া বা খেতে খেতে দেহটা এত বড় হয়ে গেছে দশ জনে তার শরীর চাপতে হয় মাথা টিপতে হয় পাও টিপতে হয় আর বলো বুজুর্গ আর বলে আমাদের হুজুর এত বড় বুজুর্গ মানুষ একটা মুরগি জবাই করতে ভয় পায় মুসলমানদেরকে শিক্ষা করতে হবে আল্লাহ রসুল সাল্লাম এখানে পরিষ্কার করে দিলেন আনান আব্দুল মুতালিফ এরপরে হুদ আলাইহ সালাম আর একজন নবী তিনিও তার কমের বিরুদ্ধে যখন এরা যুদ্ধ করছিলেন তিনিও বলেছিলেন কালা ইন্নি উশেহিদুল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রাখছি ওয়াশাহাদু আন্নি বাড়ি ও মিম্মা তুশরিকুন মিন্দুনিহি তোমরা আল্লাহকে বাদ দিয়ে যত কিছুকে শরীর করছো আমি সবগুলোর থেকে নিজেকে নিজেকে বাড়া করছি মুক্ত করছি তোমাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম ফাকিদুনি জামিয়ান তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করো ষড়যন্ত্র করো তোমাদের শক্তি একত্র করো ফাকিদুনি জামিয়ান তুম তোমরা আমাকে এরপরে কোনো সুযোগ দিও না তারপরে শুনে রেখো তারপরেও তোমরা আমার কিছুই করতে পারবে না ইন্নি তাওয়াক্কাল আমি ভরসা করছি আল্লাহর উপরে যে আল্লাহ আমার এবং তোমাদের রব পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যার ললাটে যার ঘাড় আল্লাহ তালা ঘুরিয়ে আল্লাহর হাতে নয় আল্লাহ সব পাকড়াও করে আছেন ইন্না রব্বি আলা মুস্তাকিম হাজরতে নু আলাই ইসলাম আরেকজন নবী তিনিও যখন তার কমকে দাওয়াত দিলেন এবং কমেরা তার বিরুদ্ধাচরণ করল তিনি তার কমকে স্পষ্ট জানিয়ে দিলেন অত্রু আলাই হিন্দাবা নু হিন কৌমিহি যখন নু আলাই ইসলাম তার জাতিকে উদ্দেশ্য করে বললেন ইয়া কৌমি ইনকানা কামুর আলাই কুম্মা কমি وتذكير بآيات الله আমি তোমাদের মাঝে অবস্থান করাটা যে তোমাদের জন্য বোঝা হয় এবং আমি আল্লাহর আয়াত দিয়ে তোমাদেরকে উপদেশ দিচ্ছি এটা যদি তোমাদের জন্য বোঝা হয়ে যায় তাহলে শুনে রেখো ফার আল্লাহ তাওয়াক্কালতু আমি আল্লাহর উপরে ভরসা করছি নির্ভর করছি তোমরা তোমাদের যে কাজ আছে ক্ষমতা আছে সব একাত্র করো তোমাদের শরীরদেরকে ডাকো সুম্মা আমরুকুম আলাইকুম এরপরে যেন তোমাদের কোন ত্রুটি বিচ্যুতি না থাকে ভালো করে করো আমার বিরুদ্ধে তোমরা সব প্রয়োগ করো আমাকে সুযোগ দিও না তারপরও তোমরা কিছুই করতে পারবে না আমি আমার আল্লাহর উপর ভরসা করছি এমনি ভাবে হাজরত সোহাইব আলাইহ সালাম আরেকজন নবী তিনিও বলছেন তার কমকে তিনি বলেন হে আমার কম হে আমার জাতি আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ থেকে রে রবের পক্ষ থেকে বাইয়েনার উপরে থেকে থাকি এবং আল্লাহ তালা আমাকে রিজিক দিচ্ছেন রিজকার হাসানান আমি ওমা উরিদান উখালিফাকুম ইলা মানহাক হু ইন উরিদ ইল্লাল ইসলাম আস্তাতাতুম ওমা তৌফিক ইল্লা বিল্লাহি জেনে রাখো আমি তোমাদের সংশোধন করতেই চাই তোমাদের বিরুদ্ধাচরণ করা আমার উদ্দেশ্য নয় তবে জেনে রাখো আমি তোমাদের যে দাওয়াত দিচ্ছি আমি যে আল্লাহর পক্ষে দাওয়া দিচ্ছি আমি তার উপরে ভরসা করছি এবং তার কাছেই ফিরে যাব এরকম ভাবে সমস্ত নবীদের এটাই দেওয়া ছিল আমা আলানা আল্লানা তাওয়াক্কাল আল্লাহি ওয়াকাদ হাদানা সুবুলানা ওয়ালা সমস্ত আমরা কেনই বা ভরসা করব না যেহেতু আল্লাহ আমাদের হেদায়েত দান করেছেন তিনি আমাদেরকে হেদায়তের রাস্তা দেখিয়েছেন আমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব তোমরা আমাদের যতই কষ্ট দাও না কেন এইভাবে আল্লাহ সুবাহ সব নবীদের সম্পর্কে পরিষ্কার করে দিলেন এরপরে বললেন অলিল্লাহ আলাইহি এইভাবে তাওয়াক্কুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার হুকুম দিয়েছেন সুতরাং তাওয়াক্কুল করা মুমিনরা ভরসা করবে ইমানের উপরে আল্লাহর উপরে এটা ইমানের একটা মূল অংশ অবধীয়তের এবং আল্লাহর উলুহিয়তের আকিদার একটা বড় গুরুত্বপূর্ণ অংশ সব নবীরাই এটা করেছিলেন এবং দাওয়াতের ক্ষেত্রেও আল্লাহ ভরসা করতে হবে আল্লাহ তারা বলছেন ফাইন তাওয়াল্লাও যদি তারা ফিরে যায় তুমি দাওয়াত দিচ্ছ তারা কেউ না মানে ফাকুল তুমি বলো হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট লাহুয়া আল্লাহ ছাড়া ইলাহ নেই আলাইহে তাওয়াক্কালতু আমি তার উপরে ভরসা করছি সুরায় তো আবার একশো উনত্রিশ নম্বর আয়াত নূহ আলাইহিস সালামের এরকম কথাই ছিল এভাবে সব নবীরা একই কথা বলেছেন দাওয়াত দিতে গিয়ে আমাদেরকে মনে রাখতে হবে আজকের যে তাফসির হয়েছিল সুরা ইউসুফের যে অংশ আমরা আলোচনা করলাম এখানে গুরুত্বপূর্ণ অংশ ছিল যেটা ইউসুফ আলাই ইয়াকুব আলাই জানিয়ে দিলেন যে আমি এই যে উপকরণ যে আমি তোমাদেরকে পরামর্শ দিলাম এটা কোনো কাজে আসবে না যদি আল্লাহর ইচ্ছা এরকম না থাকে সেটাই তিনি স্পষ্ট করে দিলেন ইল্লা আল্লাহ আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং যারা ভরসাকারী তারা আল্লাহর উপরই ভরসা করে দুনিয়ার কোনো মানুষ কারো কোনো ক্ষমতা নেই আপনার উপকার করার কারো ক্ষমতা নাই কোনো ক্ষতি করার এটা বিশ্বাস করতে হবে এটা যদি কোনো মমিন বিশ্বাস করে সে মমিন হয় এছাড়া কোনো মমিন পূর্ণ মমিন হতে পারে না এটা আজকের আয়াত থেকে আমরা বিস্তারিত আয়াত কিছু আলোচনা করলাম তাওয়াক্কুল সম্পর্কে আরো অনেক আয়াত আছে তাওয়াক্কুল মানেই হচ্ছে সমস্ত মাখলুকের থেকে মাকলুকের শক্তি মাকলুকের উপকার এর থেকে দৃষ্টি ফিরিয়ে এক আল্লাহর শক্তি এক আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ করা এক আল্লাহর হুকুমে ভরসা করা আল্লাহর সাহায্যের উপরে দুনিয়ার সমস্ত মানুষ তোমার থেকে চলে যাক তোমার কোনো ক্ষতি নাই তুমি কাজ করবে কার জন্য আল্লাহর জন্য এই ভরসা রাখা এইভাবেই নবীরা কাজ করেছেন হাজরতে নু হাজরতে ইব্রাহিম আলাইহ সালাতাম দুনিয়ার সব কুফার একদিকে আর একদিকে তিনি একা তিনি ঘোষণা করছেন ইন্না বোরামিনকুম আমিম্মা তাবুদুল্লাহি কাফার লাভিকুম আমরা তোমাদেরকে এবং তোমরা যাদেরকে ইবাদত করো তার থেকে আমি বাড়ি হলাম বাড়া করলাম তোমাদেরকে তোমাদের সম্পর্কে ছিন্ন করলাম এইভাবে সব নবীরা দাওয়াত দিয়েছেন আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনেও সর্বক্ষেত্রে দাওয়াত করো কার উপরে এরকম যে ভরসা আমরা করি তারা আল্লাহ তারা আমাদের সাহায্য করতে পারেন অমর খত্তাব থেকে হাজির যাচ্ছে তোমার আল্লাহ হক্কা যদি তোমরা আল্লাহর উপরে যথাযথ তাওয়াক্কুল করতে ভরসা করতে তাহলে লা রুজিক পাখিদেরকে যেভাবে আল্লাহ তালা খাওয়ান দেন রিজিক দান তোমাদেরকে সেভাবে দিত তারা সকালবেলা খালি পেটে বের হয় বিকেলবেলা পেট পরিপূর্ণ করে ঘরে ফিরে এখানে আবার বোঝা গেল যে খালি বসে থাকলে চলবে না পাখিরাও ঘর থেকে বের হয় পাখিরা ঘরে বসে থাকে না কাজে হাদিসে ইঙ্গিত আছে যে পাখিরা যেরকম ঘর থেকে বের হয় আল্লাহর উপর ভরসা করে এই পাখিদের কোনো কিনে ফার্ম নাই শিয়ালের কোনো মুরগির ফার্ম নাই তিমি মাছের কোনো চিংড়ি মাছের ফার্ম নাই আল্লাহ তারা খাওয়ার নাই এগুলো বরং জঙ্গলের বাঘ ভল্লুক খেয়ে খেয়ে দুর্বল হয়ে যায় মানুষের দেওয়া খাবার খেয়ে এবারে শক্তিশালী বেশি জঙ্গলগুলো আর মানুষের যেগুলো খাওয়ার দায়িত্ব নিয়েছে এগুলো দুর্বল এগুলো দেখা যায় চিড়িয়াখানার বাঘ কয়েকদিন বা মারা যায় খাওয়ন যথেষ্ট না তাহলে বোঝা গেল যেগুলো সরাসরি আল্লাহর উপরে ভরসা করে সেগুলো শক্তিশালী বেশি কার তুলনায় এগুলোর তুলনায় এজন্য মমিনদেরকে বিশ্বাস করতে হবে কার উপরে সব কিছু ভরসাকার উপরে বিজয় দান করা মালিককে রিজেক দেওয়ার মালিককে এরকম ভাগ্যের পরিবর্তন করা মালিককে এর মামলা জিতানোর মালিককে সব কিছুর মালিক আল্লাহ সুবাহ কোন পীর নয় কোন খানকা নয় কোন মানুষ নয় কোন শাসক নয় সবকিছু থেকে আমাদেরকে দৃষ্টি ফিরিয়ে আল্লাহর দিকে দৃষ্টি দেওয়ার নাম কি তাওয়াক্কুল আজকে আলোচনা কি সম্পর্কে তাওয়াক্কুল সম্পর্কে আল্লাহ সুবাহান আহমতাল আমাদেরকে পরিপূর্ণ তাওয়াক্কুল অর্জন করার তৌফিক দান করুন আমিন ওসল্লাহ তালা নবীন মোহাম্মদ